আমাদেরকে দিনই আলোচনা শোনার সৌভাগ্য দান করছেন তাই আল্লাহ তালার দরবারে শুক্রিয়া দায়ী করি বলি আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের পবিত্র জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিজরতের আলোচনা চলতেছিল দিন প্রচারে এবং দিন প্রতিষ্ঠায় নবী করিম সাল্লাহ আলহি মক্কা থেকে মদিনায় যে হিজরত এই হিজরতের গুরুত্ব অপরিসীম কারণ এই হিজরত দ্বারাই ইসলাম এবং মুসলমানদের মুক্তির সূচনা হয়েছে হিজরতের পরই পবিত্র নগরী মদিনা মুনাব্বরা এই মদিনাকে কেন্দ্র করে ইসলাম এবং মুসলমানদের একটা সার্বভৌম শক্তি এটা বিশ্বের বুকে বাস্তবায়িত হয়েছে এই ইসলামী ইতিহাসে হিজরতের গুরুত্ব অনেক বেশি নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের এই হিজরত এই হিজরতের এই ঘটনাটাকে চিরস্মরণীয় করে রাখার লক্ষ্যে ইসলামী বৎসরের গণনা এটা হিজরত থেকে আরম্ভ হয় এর দ্বারা হিজরতের গুরুত্ব এটা বুঝে আসে এই নবী করিম সাল্লাহ আলহাসাল্লামের এই যে হিজরত এই হিজরতের ব্যাপারে প্রসিদ্ধ মত হল রবিউল আব্বাল মাসের এক তারিখ বুধবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার দিন রাতের বেলা বুধবার দিবাগত অর্থাৎ বৃহস্পতিবার রাত বুধবার যাওয়ার পরে যে রাতটা আসে রাতটা তো আসলে বৃহস্পতিবারের রাত নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম এই বুধবার দিবাগত বৃহস্পতিবার রাতে মদিনায় হিজরতের উদ্দেশ্যে সৌর পর্বতে আশ্রয় নেন ছিল রবিউল আব্বাল মাসের ওই দিনটা ছিল এক তারিখের দিন বৃহস্পতিবার দিন রাত তারপর বৃহস্পতিবার দিন তারপর শুক্রবার রাত শুক্রবার দিন শনিবার রাত শনিবার দিন রবিবার রাত রবিবার দিন এই চার দিন তিন রাত চার দিন তিন রাত গুহায় থাকার পর নবী করিম সাল্লাহ আলাইহু আসাল্লাম রবিবার দিন দিবাগত রাত অর্থাৎ সোমবার রাত্রিতে গুহা থেকে বের হয়ে মদিনায় যাত্রা করে চার দিন তিন রাত গুহায় থাকার পর এবং প্রসিদ্ধ মত এইটাই যে বারোই রবিউল আব্বাল সোমবার দ্বিপ্রহরের পূর্বেই নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম মদিনায় পৌঁছেন সেই নবী মক্কা থেকে হিজরত শুরু করেন রবিউল আউ্বাল মাসের এক তারিখ এবং বারো দিন বারো রাত সফর করার পর রবিউল আউ্বাল মাসের বারো তারিখ দ্বিপ্রহরের পূর্বে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম মদিনায় গিয়ে উপস্থিত হন তো নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লামের এই যে সফর যে তিনি মক্কা থেকে মদিনায় রওনা হইতেন এই সংবাদ যথাসময়ে মদিনায় পৌঁছল মদিনাবাসীদের আনন্দের আর কোনো সীমা থাকল না যে রহমতের নবী দু জাহানের সর্দার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লাম তিনি মদিনায় আসতেছেন এর চাইতে বড় আনন্দের কোন উপলক্ষ মদিনাবাসীদের জন্য হইতেই পারে না সে আনন্দে আত্মহারা হয়ে উঠল মদিনাবাসী সেই মদিনার বাসীদের স্বাভাবিক নিয়ম হয়ে গেছিল তারা যেদিন শুনল যে রহমতের নবী তিনি মদিনার উদ্দেশ্যে মক্কা থেকে রওনা হইছেন তো এটা জানার পর মদিনাবাসী তাদের স্বাভাবিক নিয়ম হয়ে গেছিল যে সকাল হওয়ার সাথে সাথে মদিনাবাসী মুসলমান তারা মদিনার শেষ প্রান্তে এইসব অপেক্ষায় থাকতেন সেই মক্কার যে পথ সেই পথের দিকে তাকায় থাকতেন যে রহমতের নবী কি আসেন কিনা নবীকে অভ্যর্থনা জানানোর জন্য স্বাগত জানানোর জন্য মদিনাবাসীরা একদম মদিনার শেষ প্রান্তে এসে উপস্থিত হয়ে থাকত সেই রসুরুল্লার পথ পানে মদিনাবাসীরা অপেক্ষা করত সূর্যের তাপ তাদেরকে বিশ্রামে বাধ্য না করা পর্যন্ত মদিনাবাসীরা তারা ঘরে ফিরে যেত না যখন দেখা যাইত যে প্রচন্ড তাপ যে এটা আর এই তাপে তাপ দাঁড়িয়ে থাকার মতো সুযোগ দেয় না কোনো ব্যক্তিকে যে এখন আর কোনো আগন্তুক আসবে না এত তাপের মাঝে আগন্তুকরা এখন কোথাও বিশ্রামে আছে কারণ আরবে আসলে সফর হইতো রাতের বেলা সকাল বেলা আবার সন্ধ্যাবেলা দুপুরের উত্তপ্ত রোদ যখন ওই সময়টা ছিল আরববাসীদের জন্য বিশ্রামের সময় তো মদিনাবাসীরা ঠিক এই সময় বিশ্রামে চলে যেত আবার সময়টাও ছিল একদম গ্রীষ্ম মৌসুম রৌদ্রতাপের তীব্রতা ছিল প্রচন্ড সেই প্রতিদিনের মতো বারোই রবিউল আব্বাল সোমবার সকাল থেকেই মদিনাবাসীরা ঠিক মদিনার সীমানা প্রান্ত সে জায়গায় উপস্থিত নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লামের আগমনের প্রতীক্ষায় সূর্যের তাপ যখন প্রচন্ড সূর্যের বাইরে চলে গেল তখন মদিনাবাসীরা বাড়ির দিকে ফিরল যে না এখন আর কোন আগন্তুক আসবে না এটা যখন একদম চূড়ান্ত ভাবে নিশ্চিত হইল তখন ঘরের দিকে ফিরে গেল এই যে মদিনার মুসলমানদের মেহমানের প্রতীক্ষা রসুরুল্লাহর প্রতীক্ষা এটা মদিনার বেদিন মদিনার যারা বিধর্মী মদিনায় যে সমস্ত ইহুদিরা বসবাস করত যে সমস্ত পত্তলিকরা বসবাস করত এরা সকলেই জানত কারণ পুরা মদিনায় কেউ ইমান আনুক আর না আনুক রসুল্লাহ যে মদিরায় আগমন করতেছেন এটা সকলেই জানত এবং রসুল্লাহকে এক নজর দেখার যে একটা আগ্রহ একটা উদ্দীপনা এটা মদিনাবাসীদের সকলের মাঝেই এই উৎসাহ বিরাজ করতেছে তাই এই বারোই রবিউল আব্বাল দুপুরবেলা মদিনার মুসলমানরা দীর্ঘ সময় পর্যন্ত প্রতীক্ষার পর ঘরে ফেরত গেল ইতিমধ্যে এক ইহুদি সে প্রাচীরের উপরে অবস্থান করতেছিল সেখান থেকে সে দেখতে পাইল যে বহু দূরে ধুলা উঠতেছে এবং দেখল যে একটা কাফেলা এটা ধীরে ধীরে মদিনার দিকেই আসতেছে মদিনার দিকে একটা কাফেলা আসতেছে এই ইহুদি মনে মনে ভাবল এই দুপুরবেলা প্রখর রোদের মাঝে এই উত্তপ্ত গরমের মাঝে আর কে আসবে এটা তো কারো আসার সময় না এটা তো এমন একটা সময় এই সময়ে কেউ আসে না সে মনে মনে ভাবল যে মুসলমানরা যে নবীর প্রতীক্ষা করতেছে তিনি হয়তো বা আসতেছেন এবং সে চিৎকার করে ডাকলো হে মদিনার মুসলমানরা প্রস্তুত হও তোমাদের মহানবী আসছে তোমাদের মহানবী আসতেছে প্রস্তুত হও সেই রসুল্লাহর আগমন সংবাদ পাওয়ার সাথে সাথে মদিনাবাসীরা ঘর বাড়ি থেকে বেরিয়ে পড়ল সকলেই যে যে অবস্থায় ছিল সেই অবস্থার মাঝেই সকলে ঘর থেকে বের হয়ে গেল ধীরে ধীরে রসুল্লাহর কাফেলা মদিনার কুবা পল্লীতে এসে পুষল বারো রাত বারো দিনের কঠিন সফরে ক্লান্ত নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম ওনার সাথী হজরত আবু বকর সিদ্দিক রজি আল্লাহ ওনাকে নিয়ে এক খেজুর গাছের ছায়ার নিচে বসলেন তো মদিনাবাসী রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এবং হজরত আবু বকর তাদেরকে ঘেরা ধরল সকলেই এক নজর আল্লাহর নবীকে দেখতেছে তাহলে দেখেন হজরত আবু বকর সিদ্দিক উনি আসলে নবী করিম সাল্লাহ আলহু আসাল্লামের প্রায় সমবয়সী ছিলেন বয়সের ব্যবধান ছিল দুই বছর আর আনসারদের অধিকাংশ তারা ইতিপূর্বে আল্লাহ রসুলকে দেখে নাই কারণ আল্লাহ রসুলকে যারা দেখছে এরা তো খুব সামান্য পরিমাণ বাকিরা তো শুধু ইমান আনছে দাওয়াত শুনছে আর ইমান আনছে উভয়কেই সকলে স্বাগত জানাইতেছিল চিনতে পারতেছিল না যে রসুরুল্লাহ কুঞ্জন হজরত আবু বকর বয়সে দুই বছরের ছোট হলেও দেখতে ওনাকে দেখে মনে হয়েছিল ওনার বয়স বেশি তাই অনেকে হজরত আবু বকরকে সালাম করতেছি ওনাকেই বিশেষ নজরে দেখতেছি সাদা সিদা পোশাক উভয়ের পোশাক একরকম কোন ব্যবধান তো নাই যার দ্বারা বুঝে আসবে যে উনি রসুরুল্লাহ আর ইনি হলেন রসুরুল্লাহ সাথী এটা বুঝার তো কোনো উপায় নাই আর রসুরুল্লাহ হজরত আবু বকরকে পাশে বসায় রাখছে সেই হজরত আবু বকরকেও লোকেরা সালাম দিতেছে রসুল্লাহকেও দিতেছে সেই অবস্থা চলতেছিল হজরত আবু বকর সিদ্দিক বুঝতেছেন যে লোকেরা তো ভুল বুঝতেছে লোকেরা রসুরুল্লাহকে চিনতেছে না এটা তিনি বুঝে ফেললেন তো হঠাৎ করে দেখা গেল রোদ্রের একটা তাপ এটা রসুল্লাহর গায়ের মাঝে এসে স্পর্শ করছে আবু বকর তখন সুযোগ পাওয়া গেলেন তিনি সাথে সাথেই একটা চাদর এটা নবীর মাথার উপর ছায়া দেওয়ার জন্য এটাকে তুলে ধরলেন আর এর দ্বারা সকলেই বুঝতে পারলো যে ইনি হলেন রসুল্লাহর সাথী আর তিনি হলেন রসুল্লাহ কিছুক্ষণ বিশ্রামের পর নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম এই বিশ্রামের মাঝেই লোকদের অভিবাদন কৌশল বিনিময় এটা চলতেছিল তো এই খেজুর গাছের ছায়ার নিচে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তিনি কুবাপল্লিতে কুলসুম ইবনে হাদামের ঘরে তিনি অবস্থান করলেন সেই ঘরেই নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম প্রথমে মেহমান হইলেন ঐতিহাসিকদের মত যে নবী করিম সাল্লাহ আলাইহু আসাল্লাম কুবায় চার দিন অবস্থান করার পর তিনি মদিনায় যান চার দিন কুবায় অবস্থান করছেন কিন্তু ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই সহি বুখারির মাঝে তিনি বলেন যে চোদ্দ দিন নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম কুবায় অবস্থান করেন এই কুবায় অবস্থানকালে নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম একটা মসজিদ নির্মাণ করেন মসজিদে কুবা এই মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম স্বয়ং নিজে কাজের মাঝে যোগদান করেন মসজিদ নির্মাণের কাজ নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম এই মসজিদ নির্মাণের কাজে ভারী পাথর নিজে তুলতেছিলেন নিজে উত্তোলন করতেছিলেন এবং অবস্থা এই ছিল যে ভারী পাথর উত্তোলনে নবী করিম সাল আলাইহু পবিত্র দেহ মুবারক এটা বাঁকা হয়ে যেতেছিল তো সাহাবা একরাম আনসারি মহাজির সাহাবা একরাম নবী যখন পাথর হাতে নিতেছে তুলতেছে ভারী পাথর ওনারা দৌড়ে আইসা পাথর নবীর হাত থেকে নিতেছেন আর আরজ করতেছিলেন যে হুজুর আপনি ছেড়ে দেন আমরা কাজ করতেছি আপনাকে করতে হবে না যে আপনি এটা আমাদের হাতে দিয়ে দেন যে নবী তাদের আকাঙ্ক্ষা পূরণ করতেছিলেন নবী একটা পাথর তোলার সাথে সাথেই সাহাবা একরাম দৌড়ে আসতেছিলেন হে আল্লাহ রসুল আপনি কষ্ট করতেছেন আমাদের কাছে দিয়ে দেন রসুল তাদেরকে পাথর দিয়ে দিতেছিলেন সাথে সাথেই আরেকটা পাথর নবী তুলতেছিলেন এই ছিল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই যে সাহাবা একরামদেরকে নিয়ে তিনি কাজ করতেছেন তিনি দু জাহানের সর্দার আল্লাহ তালার পেয়ারা হাবিব তার মর্যাদা কত ঊর্ধ্বে আর সাহাবা একরাম নবী করিম সাল্লাহ আলহাসাল্লামের এক একটা হুকুমের দাম সাহাবা একরামদের কাছে এত এত ছিল যে এক একটা হুকুমে সাহাবা একরাম তাদের জীবনকে দিয়ে দিতে উৎকুণ্ঠিত ছিলেন কিন্তু সেই সাহাবা একরামদের সাথে আল্লাহ রসুলের আচরণ কি ছিল আল্লাহর রসুলের নেতৃত্বের নমুনা কি ছিল সাহাবা একরামদের সাথে এই ইতিহাসগুলো আজকে আমাদের সামনে দৃষ্টান্ত আজকের ধর্মীয় নেতৃত্ব আজকের সামাজিক নেতৃত্ব আজকের রাষ্ট্রীয় নেতৃত্বের আসনে আসীন আজকে যারা নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য লাভ করতেছে আজকের যারা গদ্দিন ও শিল্পীর উচ্চ পদস্থ রাজ কর্মচারী এদের সকলেরই নবী করিম সাল আলাইসাল্লামের এই পবিত্র জীবন থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে নবী করিম সাল আলাইসাল্লামের জীবন কেমন ছিল যে তিনি রসুল্লাহ তিনি নবীউল্লাহ তিনি হাবিবুল্লাহ কিন্তু উনি যখন সাহাবা একরামদের মাঝে তিনি একই সাথে কাজ করতেছেন তো আল্লাহ রসুল নিজেও পাথরকে তুলতেছেন হুকুম দিচ্ছেন না যে তোমরা এই কাজগুলো করো এই ধরনের কোন হুকুম আল্লাহ রসুল তার সাহাবা একরামদেরকে দিচ্ছেন না নিজে পাথর তুলতেছেন এবং আল্লাহ রসুল পাথর তোলার কারণে ওনার শরীর ভারী হয়ে যাইতেছে বাইক বেঁকে যাচ্ছে এত ভারী পাথর তো সাহাবা একরাম ওনারা আইসা ধৈরা নিয়ে যেতেছেন আল্লাহ রসুলকে বারণ করা হইতেছে কিন্তু আল্লাহ রসুল কাজ করিয়ে যাচ্ছেন এই ছিল নেতৃত্বের নমুনা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের অনুসরণ না করে নিজেকে রসুল ভক্ত মুসলমান পরিচয় দেওয়া এটা অন্যায় এটা লজ্জার বিষয় তাই যারা মুসলমানদের নেতৃত্ব দিবে আর নিজেকে রসুল ভক্ত আশেকে রসুল পরিচয় দিবে মুসলমানদের নেতৃত্ব ধর্মীয় নেতৃত্ব হোক সামাজিক নেতৃত্ব হোক আর রাষ্ট্রীয় নেতৃত্ব হোক রসুল্লাহর অনুসারী তার জীবন তো রসুল্লাহর মতোই হবে আর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের জীবন কি তিনি একই সাথে ধর্মীয় নেতৃত্বের আসনে আসিন সামাজিক নেতৃত্বের আসনে আসিন তিনি রাষ্ট্রীয় নেতৃত্বের আসনে আসিন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম সেই রাষ্ট্রীয় উচ্চ পদস্থ নেতৃত্বের সেই আসনকে অলঙ্কৃত করেও ওনার জীবনকে তিনি কেমন রাখছিলেন যে সাহাবা একরামদের সাথে সেই মসজিদে নবী তৈরির কাজের মাঝে তিনি অংশগ্রহণ করতেছেন তাই আমরা আলোচনা করতেছিলাম নবী করিম সাল্লু আলাইহু আসাল্লাম প্রথমে কুবায় আইসা মেহমান হইলেন এবং সে জায়গায় মসজিদ নির্মাণ করলেন চোদ্দ পনেরো দিন এটা হলো বুখারির মত আর ঐতিহাসিকরা বলেন চার দিন কুবায় অবস্থানের পর শুক্রবার দিন নবী করিম সাল আলহু আসাল্লাম মদিনার উদ্দেশ্যে রওনা দেন শুক্রবার দিন রসুলকে অভ্যর্থনা জানাতে গোটা মদিনা ভেঙে পড়বে সবাই এক নজর নবী করিম সাল্লাহ আলাইহু আসাল্লামকে দেখার জন্য বেকুল পদ ঘাট ঘরের ছাদ সব লোক জমায়েতে ভরপুর ছিল মদিনার রাস্তা কুবা থেকে মদিনা পর্যন্ত পূর্ণ রাস্তা এটা ছিল ভরপুর পথে নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম যখন বনু সালেম গুত্রের মহল্লায় পৌঁছলেন তখন জুমার নামাজের সময় হয়ে গেল তো নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম সেখানেই জুমার নামাজকে আদায় করলেন পথের মাঝে জুমান নামাজের পর আবার নবী করিম সাল আলহু যাত্রা শুরু হল তিন বছর পর্যন্ত এই মদিরাবাসী সাহাবা একরামদের সাথে নবী করিম সাল আলহু সাথে পরিচয় তাদেরকে দাওয়াত তাদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা এই কার্যক্রমগুলো চলতেছিল মাত্র তিন বছরের পরিচয় এদের মাঝে সিংহ ভাগ তো এমন যে আল্লাহ রসুলকে ইতিপূর্বে দেখতেই নাই শুধু ইমান আনছে প্রথম বছর ছয় জন তারা মুসলমান হল মদিনাবাসী সাহাবা একরাম দ্বিতীয় বছর আরো সাতজন ওই ছয় জনের পাঁচজন সাথে আরো সাতজন তৃতীয় বছর পঁচাত্তর জনের কাফেলা ছিল এই পঁচাত্তর জন এই যারা এরাও মাত্র তিন মাস আগে বাইয়াতে আকাবায় সালেসা তৃতীয় আকাবার সম্মেলনে এই পঁচাত্তর জন সাহাবা একরাম তারা নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের সাথে বাইয়াতে আবদ্ধ হয় এর মাত্র তিন মাস পর এখন হলো স্বপ্ন পূরণ স্বপ্ন পূরণ নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের স্বপ্ন যে এমন একটা আবাস ভূমি হবে যে জায়গায় আল্লাহর এবাদতের মাঝে কোনো বাধা থাকবে না আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে কোনো শক্তি বাধা দিবে না আজকে সেই স্বপ্ন পূরণের পালা নবী করিম সাল্ল আলহু জীবনের অন্যতম একটা স্বপ্নিল দিন মদিনাবাসী সাহাবা একরাম এরা আরবীয় বীর জাতির প্রথা অনুসারে গলায় তরবারি ঝুলিয়ে ফৌজি কায়দায় রাজকীয় সংবর্ধনা এবং অভ্যর্থনার সাথে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বরণ করে নিল হজরত বারা ইবনে আজেব রাজি আল্লাহ আনহু ওনার বয়স তখন খুব অল্প ছিল তিনি একটা সময় হাদিস বর্ণনা করেন যে আমি মদিনাবাসীদেরকে সেই নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের আগমনের দিন যত আনন্দিত হইতে দেখছি আর কখনো মদিনাবাসীদেরকে আমি এত আনন্দিত হইতে দেখি নাই মদিনার ছোট ছোট শিশুরা তারা নবী করিম সাল আলহু আসাল্লাম মদিনায় আসার পর তারা কবিতা আবৃত্তি করতেছিল ওয়াজাবা আলাইনা وجب الشكر علينا مدعا لله داع এই ছিল মদিনাবাসী ছোট ছোট শিশুদের কবিতা এরা পড়তেছিল তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহিদা তারা এই কবিতা পড়তেছিল যে তলা আল বাদর আলাইনা বদর শব্দের অর্থ হলো পূর্ণিমার চাঁদ তারা বলতেছিল তলা আল বাদর আলাইনা পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে মিন সানিয়াতিল বদা সানিয়াতিল বদা এটা হলো মদিনার পথ যেই পথ দ্বারা মক্কা থেকে মদিনায় মানুষ প্রবেশ করে এই পথটাকেই বলা হইতো সানিয়াতিল বদা যে সানিয়াতুল বদা এই পথের মাঝে পূর্ণিমার চাঁদ সেই চাঁদ উদিত হয়েছে মাদা আলিল্লাহিদা আর তারা বলতেছিল যে ওয়াজাবা শুক্র আলাইনা মাদা আলিল্লাহিদা যে যত দিন পর্যন্ত এই মদিনার মাঝে মাঝে আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে ততদিন পর্যন্ত মদিনাবাসীদের জন্য আল্লাহ তালার শুক্রিয়া আদায় করা ওয়াজিব যে আল্লাহ তালা মদিনাকে আল্লাহর প্রিয় হাবিবের হিজরত স্থান করে মদিনাবাসীদেরকে আল্লাহ তালা যে সৌভাগ্য আজকে দান করতেছেন একদম পৃথিবীর শেষ লগ্ন পর্যন্ত একটা প্রাণী বেঁচে থাকা পর্যন্ত মদিনাবাসীরা যদি এর সুক্রিয়া আদায় করে এর সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না এই কবিতা মুদিনার এই সমস্ত শিশুরা পড়তেছিল আর যুবকদের মাঝে এই আওয়াজ চলতেছিল আল্লাহ আকবর যা রসুল্লাহ আল্লাহ আকবর যা মোহাম্মদ আল্লাহ আকবর যা রসুল্লাহ আল্লাহ আকবর যা মোহাম্মদ তারা এরকম ভাবে হ্যাঁ স্লোগান দিতেছিল যে আল্লাহ আকবর মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের আগমন ঘটছে আল্লাহ আকবর রসুল্লাহর আগমন ঘটছে এই ধরনের তাকবির ধ্বনির দ্বারা নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামকে এই মদিনাবাসী তারা বরণ করে নিল সেই দেখেন এই মদিনা নগরীতে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের বাহন চলতেছে মদিনার পথে পথে নবী করিম সাল্লাহ আলহি মদিনার যুবক মদিনার বৃদ্ধ হ্যাঁ মদিনার শিশুরা তারা সকলেই স্বাগত জানাচ্ছে অভ্যর্থনা জানাচ্ছে এখন সকলের মনের একটা আকাঙ্ক্ষা যে রসুল্লাহ সাল্লাহ আলহি তিনি আমাদের ঘরে মেহমান হবেন এটা মদিনার মুসলমান প্রত্যেকের মনের মাঝে এই আশাটা তো থাকবেই যে রসুল্লাহ মুদিনায় আসছেন আমার ঘরের মেহমান তিনি হবেন কারো না কারো ঘরে তিনি তো মেহমান হবেনই সেই ঘরটা আমার ঘর হোক সেই নবী করিম সাল্লাহ আলহি যখন দেখলেন সকলের মাঝে এই আগ্রহ চলতেছে তো এর মাঝে কি করা যায় নবী করিম সাল্লাহ আলহি সকলকে একটা উত্তর দিলেন যে আমার এই উষ্টকে তার ইচ্ছার উপর তোমরা ছেড়ে দাও সে আল্লাহর আদেশে চলবে আল্লাহর আদেশে সে বসবে আল্লাহ যেখানে আমাকে অবতরণ করাবেন আমি সেখানেই অবতরণ করব তো এখন উঠ যেখানে থাকবে উটের লাগামকে শিথিল করে দেওয়া হলো উট যেখানে থামবে সেখানেই রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম তিনি অবতরণ করবেন সেই নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের এই ওট ধীরে ধীরে বনু নাজ্জার গুত্রের আবু আইয়ুব আনসারি রজি আল্লাহ আন ওনার যে বাড়ি সেই বাড়ির নিকটে গিয়ে বসত নবী করিম সাল্ল আলাইহাসাল্লাম যখন তার উঠ গিয়ে বসলো তিনি জানতে চাইলেন যে কার ঘর নিকটে নিকটে ঘর কার হজরত আবু আইব আনসারি তিনি জবাব দিলেন হে আল্লাহ রসুল আমার ঘর কাছে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম হজরত আবু আইব আনসারিকে বললেন তুমি যাও তোমার ঘরের মাঝে আমার থাকার ব্যবস্থা করো কত সৌভাগ্য হজরত আবু আইব আনসারি রাজি আল্লাহ আনহুর তো নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হজরতে আবু আইব আনসারি রাজি আল্লাহ আন ওনার ঘরের মাঝে গিয়ে মেহমান হলেন এখন হজরত আবু আইব আনসারি ওনার আর্থিক অবস্থা খুব বেশি সচ্ছল ছিল না কিন্তু নবী করিম সাল্ল আলাইহু আসাল্লামের প্রেম নবী করিম সাল্ল আলাইহু আসাল্লামের প্রতি তার ভালোবাসা ছিল সীমাহীন এই দেখেন সচ্ছলতা না ভালোবাসা এটা মানুষদের খ্যাতমতের আদব শিখায় স্বচ্ছলতার দ্বারা একজন মানুষকে মুগ্ধ করা যায় না ভালোবাসার দ্বারা একজন মানুষকে যতটুকু মুগ্ধ করা যায় হজরত আবু আইব আনসারি তার ঘরে সচ্ছলতা ছিল না কিন্তু আল্লাহর রসুলের প্রতি তার সীমাহীন ভালোবাসা ছিল হজরত আবু আইব আনসারি এবং তার স্ত্রী প্রাণ খুলে নবী করিম সাল্লাহ আলাইহু আসাল্লামের মেহমানদারি এবং তার খেদমতকে আঞ্জাম দিতে লাগলেন সেই নবী করিম সাল্লাহ আলাইহু আসাল্লাম তিনি মদিনায় আগমন করলেন নিজ মাতৃভূমি বাইতুল্লার ভূমি মক্কাকে ছাড়লেন আর মদিনায় আসার পর রসুরুল্লাহ সর্বপ্রথম যে বিষয়ে ফিকির করলেন তা হলো ইবাদতের জন্য একটা মসজিদ নির্মাণ এই ছিল মদিনায় আগমনের পর নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের প্রথম পদক্ষেপ দীর্ঘ তেরো বছর নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামকে সীমাহীন কষ্ট সহ্য করতে হয়েছে আল্লাহ তালের এবাদতের অপরাধে ওনার সীমাহীন কষ্টের কারণ একটাই ছিল যে তিনি আল্লাহ তালের এবাদত করতে চান এক আল্লাহর দাসত্ব করতে চান এই ছিল তার অপরাধ দীর্ঘ তেরো বছরের নবতী জীবন দীর্ঘ তেরো বছরের মক্কি জীবন নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামকে সীমাহীন কষ্ট করতে হয়েছে শুধু নবীর আকার না সাহাবা একরমদেরকে সীমাহীন কষ্ট করতে হয়েছে আঘাতের পর আঘাত প্রাপ্ত হয়েছেন তাদেরকে গালির পর গালি দেওয়া হয়েছে তাদেরকে লাঞ্ছনার পর লাঞ্ছিত করা হয়েছে কোনো কিছুর সীমা পর্যন্ত ছিল না মুখে প্রতিবাদ করার হুকুম পর্যন্ত ছিল না অনুমতি পর্যন্ত ছিল না তাই এই সমস্ত কিছুর পর আল্লাহর এবাদতের জন্যই আল্লাহর কথা মানুষদের পর্যন্ত পৌঁছানোর জন্যই আল্লাহর প্রিয় হাবিবকে তার দেশ পর্যন্ত ত্যাগ করতে হয়েছে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামকে মক্কা ছাড়তে হলো কেন আল্লাহর দাসক্তের জন্য তিনি আল্লাহর দাসক্ত করতে চান আল্লাহর এবাদত করতে চান এই জন্য তাকে মক্কা শেষ পর্যন্ত ছাড়তে হলো তাই নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম আজকে মদিনার মুক্ত পরিবেশে সর্বপ্রথম যে বিষয় তাকে বেকুল করে তুলল তা হলো মসজিদ নির্মাণ যেন মুক্তভাবে আল্লাহর এবাদত করার জন্য মুসলমানদের একটি নির্ধারিত ঠিকানা হয়ে যায় আবু আইয়ুব আনসারি রাজি আল্লাহ ওনার বাড়ির যে সামনের স্থানটা এই স্থানটা নবী করিম সাল্লাহ আলহু আসাল্লামের মসজিদ নির্মাণের জন্য পছন্দ হল নবী করিম সাল্লাহ আলহু আসাল্লাম বনু নাজ্জার বংশীয় লোকদেরকে বললেন যে আমি এই জায়গাটা ক্রয় করতে চাই মদিনার তৎকালীন যুগে এই স্থানটার তেমন কোনো গুরুত্ব ছিল না এই জায়গায় কিছু খেজুর গাছ ছিল পুরাতন কিছু ভাঙা কবর ছিল তো নবী করিম সাল্লাহ আলাইহু আসাল্লাম যখন বনু নাজ্জার গুত্রের লোকদের কাছে বনু নাজ্জার গুত্র আবার নবী করিম সাল্লাহ আলাইহু আসাল্লামের যে দাদা আব্দুল মোত্তালিব ওনার নানার নানার বংশ ছিল এরা তাই নবী করিম সাল্লাহ আলাইহু আসাল্লামের সাথে এদের আত্মীয়তার সূত্র ছিল আবার নবী বনু নাজ্জার গুত্রের যে এলাকা সেই এলাকায় গিয়েই তিনি মেহমান হন তো বনু নাজ্জার গুত্র এদের আনন্দের তো কোনো সীমা ছিল না সেই নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম মুসলমানদের কেন্দ্র হিসেবে মসজিদ গড়বেন আর সেই মসজিদটা বনু নাজ্জার গুত্রের এলাকায় হবে এইটাই তো তাদের জন্য পরম সৌভাগ্য নবী করিম সাল্লাহ আলাইহু আসাল্লাম যখন তাদেরকে বললেন আমি ক্রয় করতে চাই বনু নাজার গুত্রের লোকেরা বলল আমরা অবশ্যই এটাকে বিক্রি করব তবে হ্যাঁ আল্লাহ রাসুল মূল্য আপনার কাছ থেকে নিব না আমরা এই মূল্য আল্লাহর কাছ থেকে নিব এই মসজিদের মূল্য আপনার কাছ থেকে নিব না এই মসজিদ এই স্থানের মূল্য আমরা আল্লাহর কাছ থেকে নিব কত সুন্দর কত সুন্দর পয়গাম যে আমরা আল্লাহর কাছ থেকে এটার মূল্য নিব বিক্রয় তো অবশ্যই তবে মূল্য আল্লাহর কাছ থেকে নিব কিন্তু নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রাজি হইলেন না নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাদেরকে মূল্য গ্রহণে বাধ্য করলেন এই ছিল নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শিক্ষা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যদি মসজিদে নবমীকে নির্মাণ করার জন্য তাদের কাছ থেকে জমি চাইতেন চায়া নিতেন পরবর্তী যুগে তার উম্মতদের জন্য চায়া নেওয়ার চায়া নেওয়ার জমি মসজিদের জন্য চেয়ে জমি নেওয়ার দৃষ্টান্ত এসে যেত এবং মসজিদ নির্মাণের নামে জায়গা দখল এবং বিভিন্ন কিছু এটা পরবর্তী যুগে এই বিষয়গুলো আসত কিন্তু নবী করিম সাল্লু আলহিহাসাল্লাম যে সুন্দর দৃষ্টান্ত যে অনুপম দৃষ্টান্ত পরবর্তী যুগের মুসলমানদের জন্য যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন সে দৃষ্টান্ত কি ছিল যে আনসারি সাহাবা একরাম বনু নজ্জার পুত্রের সাহাবা একরাম ওনারা মসজিদের জন্য জমি দিতে চাইছে যে আমরা মূল্য নিব না কিন্তু নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম তাদেরকে মূল্য নিতে বাধ্য করছেন মূল্য নিতে বাধ্য করছেন মূল্য নিতে হবে তৎকালীন বাজার দর হিসেবে সেই জমির মূল্য নির্ধারণ করা হয় দশ দিনার দশ স্বর্ণ মুদ্রা নির্ধারণ করা হয় নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের হুকুমে হজরত আবু বকর সিদ্দিক রবি আল্লাহ আন উনি ওনার নিঃসম্পদ দ্বারা সেই জমিকে ক্রয় করে সেই জমিটা মসজিদের জন্য ওয়াক্ফ করে দেয় সেই মসজিদে নববীর এই জমি ক্রয়ের সৌভাগ্য যিনি অর্জন করেন এবং এই জমিটাকে ওয়াক্ফ করার বিরল যে কৃতিত্ব এটা যিনি অর্জন করেন তিনি ছিলেন হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আন জমি ক্রয়ের পর মসজিদের নির্মাণ কাজ আরম্ভ হয়ে গেল মসজিদ নির্মাণের কাজে এখন জমি ক্রয় হয়ে গেছে মসজিদ নির্মাণ করতে হবে এখন মসজিদ নির্মাণ করার জন্য শ্রমিক লাগবে সহযোগিতা লাগবে তো নবী করিম সাল্লু আলহাসাল্লাম কাউকে কোনো আদেশ দিলেন না রসুল্লাহ স্বয়ং নিজে ইটের বোঝা বহন করে মসজিদ নির্মাণের কাজে যোগদান করলেন আল্লাহ আকবার কি ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টির ইশারা মহামানব আল্লাহর পেয়ার হাবিব তিনি ইটের বোঝা ওনার মাথার উপর নিছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি এই যে মসজিদে নবমী এই মসজিদে নবমী নির্মাণের জন্য আল্লাহর রসুল নিজের মাথায় ইটের বুঝা নিছেন নিজের মাথায় ইটের বুঝা নিছেন এবং নবী করিম সাল্লাহ আলাইহু আসাল্লামের মাথায় তার মুখে তার সারা শরীর এটা ধুলা এবং মাটিতে ভরে গেছে আনসার মহাজির এদের মাঝে অনেকেই তো নবীর সাথে কাজ করতেছিলেন আর নবীর সাথে পরম উৎসাহে তারা মসজিদে নবীর এই নির্মাণ কাজের মাঝে অংশগ্রহণ করতেছিলেন আর রসুরুল্লাহ পূজা বহন করতেছেন মুহূর্তের মাঝে এই সংবাদ মদিনার আনাচে কানাচে গলিতে গলিতে কানে কানে ছড়ায় গেল জাল্লার রাসুল রসুল নিজে ইটের বুঝা বহন করে মসজিদ নির্মাণের কাজে অংশগ্রহণ করতেছেন তাই মদিনাবাসী সাহাবা একরামদের মাঝে যারা এখনো পর্যন্ত কাজে যোগ দেয় নাই তারা সকলেই দৌড়ানো শুরু করলো মসজিদ নবীর কাছে যোগদান করার জন্য যে আল্লাহর রসুল নিজে পূজা বহন করতেছেন আল্লাহর রসুলের কোন প্রেমিক কি তখন ঘরে বসে থাকতে পারে কেউ বৈশা থাকতে পারে আল্লাহ রসুলের কোনো প্রেমিক বৈশা থাকতে পারে না তো আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের এই যে দেখেন নেতৃত্বের নমুনা যে তিনি খুদার পেয়ার হাবিব রসুল্লাহ যার উপরে আর কোনো মর্যাদা নাই রসুল্লাহ তিনি আল্লাহর রসুল এর উপরে আর কোনো মর্যাদার স্তর আছে আর কোনো মর্যাদার স্তর নাই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওনার সাথীদের সাথে ওনার কাজ কেমন ছিল ওনার সাথীদের সাথে তার আচরণ কেমন ছিল এইটাই আজকে আমাদের নিজেদের জীবনে এই শিক্ষাকে গ্রহণ করা দরকার আমরা যারা ধর্মীয় অঙ্গনে নেতৃত্ব দিতে চাই আমরা যারা জাগতিক অঙ্গনে নেতৃত্ব দিতে চাই আর নবী মোহাম্মদ রসুল্লাহর অনুসারী হিসেবে আমরা আমাদের নিজেদেরকে দাবি করি এবং আমরা নিজেদেরকে উপস্থাপন করি আমি নবী মোহাম্মদুর রসুল্লাহর একজন অনুসারী অনুসারী কিভাবে হইতে হবে নবী মোহাম্মদুর রসুল্লাহ দেখা গেছেন আমার অনুসারী হওয়ার জন্য তোমার জীবন আমার মতো হইতে হবে আর নবী মোহাম্মদুর রসুল্লাহর জীবন কি ছিল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে আগত সমস্ত ইমানদার মুসল্লিকে আল্লাহ তালা বলছেন লিমান আখির তোমরা যারা আল্লাহকে চাও তোমরা যারা পরকালের শান্তির নিবাস জান্নাতকে চাও তোমাদের পথ কিন্তু একটা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের সিরাতকে গ্রহণ করো ওনার জীবনকে তোমরা গ্রহণ করো আলো মাত্র একটা বাকি সব অন্ধকার আলোর পথ হলো একটা আল্লাহ নুর ইসলামাওয়াতি আসমান এবং জমিনের আলোময় পথ হলো একটা আল্লাহ তার আসমান জমিনের আলোকিত পথ রাখছেন হলো একটা এই এক পথ ছাড়া বাকি সমস্ত পথ হলো অন্ধকারের পথ আর আলোর একমাত্র পথ হলো রসুল্লাহর পথ নকশে কদম নবীকে হে जन्नत के रास्ते नक्श कदम नबी के है सुन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं जन्नत के रास्ते नक्श कदम नबी के है सुन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं जन्नत के रास्ते অনেক বরকতপূর্ণ শের এই কবিতা অনেক বরকতপূর্ণ কবিতা জমানায় রুমি আরিফ বিল্লা হজরত মৌলানা হাকিম আখতার সাহেব দামত বারাকাত এই দুইটা শের হলো তার রচনা করা শের তিনি শেরের মাঝে যে কথাটা বলছেন নকশে কদম নবী কে হে সুন্নত কে রাস্তে যে নবী করিম সাল্লাহ আলহাসাল্লামের পথ হলো সুন্নতের পথ अल्लाह से मिलाते हैं জান্নাত কে রাস্তে এই যে এই পথটা এই পথ তোমাকে আল্লাহ পর্যন্ত মিলায় দিবে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে তাহলে এত দামি পথ এই দুইটা শের হলো এত বরকতপূর্ণ শের কেন বললাম যে এই শেরের সাথে একটা ঘটনা সম্পৃক্ত ঘটনাটা এই যে আরিফ বিল্লাহ হজরত মৌলানা হাকিম আখতার সাহেব দামাত গারাত দামাত বারাকাত হোমের এক মুরিদ এক ভক্ত তিনি রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামকে স্বপ্নে দেখলেন রসুরুল্লাহকে স্বপ্নে দেখছেন স্বপ্নের মাঝে তিনি দেখতেছেন যে রসুরুল্লাহর সামনে হাকিম আক্তার সাহেব তিনিও বসা তো রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম হাকিম আক্তার সাহেব ওনাকে বলতেছে যে তোমার ওই দুইটা শের আমার কাছে খুব ভালো লাগে তুমি শেরটা আমাকে পয়রা শোনাও তুমি ওই শেরটা আমাকে পয়রা শোনাও তো স্বপ্নের মাঝে হাকিম আখতার সাহেব উনি শেরটা রসুরুল্লাহকে শুনাইতেছেন তিনি স্বপ্নে দেখছেন এবং তিনি স্বপ্নের মাঝে এও দেখছেন যে রসুরুল্লাহ নিজে ওনার জবান লড়তেছে তিনিও এই শেরটা পড়তেছেন এটা হলে এত বরকতপূর্ণ সে নকশে কদম নবী কে হে সুন্নত কে রাস্তে अल्लाह से मिलाते हैं জান্নাত কে রাস্তে সেটা আমরা মুখস্থ করে লিখবো পারলে সহজ নকশে কদম নবী কে হে সুন্নত কে রাস্তে আরে নবীর পথ হলো সুন্নতের পথ এটা বলে দিচ্ছেন তিনি নকশে কদম নবী কে হে সুন্নত কে রাস্তে अल्लाह से मिलाते हैं जन्नत के रास्ते তো যেই কথা বলতেছিলাম যে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্নত নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্নত পুরা জিন্দিগির মাঝে বাস্তবায়ন করতে হবে আজকে আমরা রসুলের সুন্নত কিন্তু অনেক সুন্নতির দিকে খেয়াল রাখি কিন্তু আরো অনেক সুন্নতকে আমরা আজকে বিদায় দিচ্ছি যে সমস্ত সুন্নতের দ্বারা আমাদের জীবন তৃপ্তিময় হয় আমাদের উদর পূর্তি হয় এই ধরনের সুন্নতগুলোকে আমরা ধরে রাখার ক্ষেত্রে খুব তৎপর এই সুন্নতগুলোকে ধরে রাখতে হবে আর যে সমস্ত সুন্নতগুলো রসুল্লাহ রেখে গেছেন যে বুঝাটা মাথার মাঝে নেও এই সমস্ত সুন্নতগুলোকে আমরা এখন আর পালন করতে রাজি না নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের হাদিস যে আমার এক একটা মৃত সুন্নতকে জিন্দা করা এটার সবচেয়ে পরিমাণ যে একশো গলা কাটা শহীদ সেই শহীদ একশো গলা কাটার শহীদের মর্যাদা পর্যন্ত তারা পয়সা যাবে যারা জাহিলি যুগে পরবর্তী যুগে আমার যে সুন্নতের প্রচলন নাই সেই সুন্নতকে যারা নাকি চিন্তা করবে নবী তার জবান দ্বারা বলেন একশো গলা কাটা শহীদের সব তারা লাভ করবে এক একটা সুন্নতের দাম কত নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের আর আমরা রসুল্লাহর সুন্নত গুলো আজকে জানি না রসুল্লাহর সুন্নত অনুযায়ী আমার জীবন গড়ব সুন্নত তো জানতে হবে রসুল্লাহর সুন্নত যেমন বাবার জন্য আছে সন্তানের জন্য আছে রসুল্লাহর সুন্নত যেমন পোশাকের মাঝে আছে রসুল্লাহর সুন্নত খাবারের মাঝে আছে রসুল্লাহর সুন্নত সমাজ জিন্দগি পরিচালনার মাঝে আছে রসুল্লাহর সুন্নত প্রতিবেশীর ক্ষেত্রে আছে রসুল্লাহর সুন্নত রাষ্ট্রীয় জীবন পর্যন্ত মানুষের সমস্ত জীবনের মাঝে রসুল্লাহর সুন্নত আছে জীবনের সর্বক্ষেত্রে রসুল্লাহর সুন্নত বা বাস্তবায়ন করা এটা হলো আশেকে রসুলের পরিচয় এটা হলো আশেকে রসুলের পরিচয় যে রসুলের সুন্নত অনুযায়ী শুধু মিষ্টি দ্রব্যকে ভালোবাসা এটাই কিন্তু আশেকে রসুলের পরিচয় না আশেকে রাসুল হইতে গেলে রসুল্লাহর জিন্দগির এক একটা সুন্নত প্রত্যেকটা সুন্নতকে ধরে ধরে আমল করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করো তাই দেখেন রসুল্লাহ নিজে যখন কাজের মাঝে নেমে গেলেন তো সকলেই কাজে যোগদান করলো মসজিদে নববীর কাজ সমাপ্ত হলো মসজিদে নববী কেমন ছিল মসজিদে নবীর দেয়ালগুলো ছিল কাঁচা ইটের তৈরি সম্পূর্ণ কাঁচা মাটির ভিত ছিল ভিটও ছিল কাঁচা মাটির খেজুর পাতার ছাদ ছিল মসজিদে নববীর বৃষ্টি যখন পড়ত মসজিদে নবীর ভিতর অংশ এটা একদম কাদামাটি হয়ে যেত কর্দমাক্ত হয়ে যেত সেজদা করার মতো অবস্থা থাকতো না একবার কাদার মাঝে নামাজ পড়া অসুবিধা সেই মসজিদে নবীর যারা মুসল্লি সাহাবা একরাম ওনারা নিজ নিজ স্থানে নামাজের স্থানে কঙ্কর নিয়ে গেলেন কঙ্কর বিছিয়ে নামাজ পড়লেন নবীজির কাছে বিষয়টা খুব পছন্দ হইল সেই পরবর্তীতে মসজিদ নবীর ভিত এটার মাঝে কঙ্কর বিছায় দেওয়া হলো সেই ভিত নবীর জমানাতেই কঙ্কর বিছানো হয়ে গেছে পরবর্তীতে আর কাদার কারণে মসজিদ নবীতে নামাজ পড়তে তেমন কোনো ব্যাগ পাইতে হয় না এই ছিল সাদা সিদা মসজিদ নবী সাল্লাহ আলহি ইসলাম ইতিহাস পাঠ করে দেখুন মসজিদ নবী কত সাদা সিদা ছিল আর এই সাদা সিদা মসজিদের দেওয়া ঘোষণায় পৃথিবীর বড় বড় সাম্রাজ্যের সিংহাসন পর্যন্ত কেঁপে উঠত সেই মসজিদে নবী এটা সৌন্দর্য বর্ধন এটা নবী করিম সাল্লাহ আলাইহু আসাল্লামের জীবনের কর্মসূচি ছিল না নবী করিম সাল্লাহ আলাইহু আসাল্লামের জীবনের কর্মসূচি কি ছিল মসজিদে নববীর যে দাওয়াত মসজিদে নববীর যে পয়গাম সেই পয়গাম পৃথিবীর দিকে দিকে পৌঁছায় দেওয়া যে মসজিদ হচ্ছে সুন্দর অট্টালিকা সুন্দর মনোরম মসজিদ হচ্ছে কিন্তু আজকে কোন মসজিদের দাওয়াত নাই মসজিদ মসজিদগুলোর সেই নবী সুন্নতে নবী মসজিদ রাসুল মসজিদে নবীর যে পয়গাম সেই পয়গাম থেকে আজকে আমাদের মসজিদ গুলি শূন্য আজকে মসজিদে ঠিক মসজিদ ভরা মুসল্লি আছে কিন্তু সাহাবা একরাম যে দরদ নিয়ে মসজিদে আসতেন সাহাবা একরাম মসজিদে আসার পর এই মসজিদের যে দাওয়াত এই মসজিদের যে পয়গাম সেই পয়গামকে যেইভাবে গ্রহণ করতেন যেইভাবে পৃথিবীর দিকে দিকে সেই পয়গামকে ছড়ানোর জন্য সাহাবা একরাম মসজিদের নবী থেকে বের হইতেন আজকে সেই পয়গামওয়ালা সেই দরদওয়ালা মানুষ আজকে মসজিদে নাই তাই মসজিদের নবী নির্মাণের পর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীর এক পার্শ্বে মসজিদ সংলগ্ন একটা চবুতরা নির্মাণ করলেন উঁচু ভিত চবুতরা কাকে বলে এটা বলতেছি উঁচু ভিত উপরে খেজুর পাতার সামিয়ানা চারদিক উন্মুক্ত চারদিক উন্মুক্ত চারদিক খোলা উপরে শুধু একটা সামিয়ানা আর ভিতটা কিছুটা উঁচু মসজিদের এটা একটা বারান্দার মতো নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম এটাকে নির্মাণ করলেন একেই বলা হয় সুফা এখানে যারা থাকতেন তাদেরকে বলা হইতো আসহাবুস সুফা এই মসজিদে নববী মসজিদে নববীর পাশে এই যে সুপ্পা এই সুপ্পায় যারা থাকতেন তারা হলেন আসহাবু সুপ্পা এই সুপ্পাই ছিল নবী করিম সাল্লাহ আলাইহু আসাল্লামের গড়া সর্বপ্রথম মাদ্রাসা রসুল্লাহ সাল্লাহ আলাইহু আসাল্লাম তিনি ছিলেন শিক্ষক আর আঠাবু সুফা তারা ছিল নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ছাত্র তাই কোন সমস্যা হয়েছে জি হ্যাঁ, করতে থাকো আওয়াজটা সেই দেখেন সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার পর নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমার দিকে খেয়াল করেন সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদ মসজিদে নববীকে নির্মাণ করার পর নবী করিম সাল আলহি দ্বিতীয় যে কাজে হাত দিলেন সেই কাজটা হলো দিন শিক্ষার কেন্দ্র মাদ্রাসা নির্মাণ এটা ছিল নবী করিম সাল্লাহ আলহি মদিনায় যাওয়ার পর দ্বিতীয় পদক্ষেপ যে মাদ্রাসা নির্মাণ আর সেই মাদ্রাসাই ছিল আসহাবু সুপ্পাকে কেন্দ্র করে সেই মদিনার মসজিদ নবীর সংলগ্ন সেই মাদ্রাসা সেই নবী করিম সাল্লাহ আলহি মসজিদ নির্মাণ করলেন মাদ্রাসা নির্মাণ করলেন তারপর নিজ পরিবার বর্গের থাকার জন্য ঘর নির্মাণে নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম মনোযোগ দিলেন নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লামের জন্য যে ঘরগুলো নির্মাণ করা হলো উম্মুল মিনিন এবং নবী করিম আসাল্লামের পরিবার বর্গ তার সন্তানদের থাকার জন্য যে ঘরগুলো নির্মাণ করা হলো সেই ঘরগুলোর মাঝে পাঁচটা ঘরই ছিল এটা খেজুর পাতার সামিয়ানার দ্বারা খেজুর পাতার বেড়া ছিল আর বাকি ঘরগুলো এটা যদিও মাটির ছিল কিন্তু ভিতরের যে প্রকোষ্ঠ এটা খেজুর গাছের কাণ্ডের দ্বারাই ছিল এই ছিল নবী করিম আলহু আসাল্লামের ঘরের আকৃতি সাদা সিদা ঘর সারা জীবন নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম এই ঘরের মাঝেই বসবাস করতেন এই যে প্রথম হিজড়িতে মদিনায় গমনের পর যে ঘরগুলো নির্মাণ করা হয়েছে নবীর জিন্দগির শেষ মুহূর্ত পর্যন্ত এই ঘরকে আর দ্বিতীয়বার নির্মাণ করা হয় নাই সেই ঘরের মাঝেই নবী করিম সাল্লাহ আলাইহুয়াসাল্লামের পুরা জিন্দগি কাটছে নবী করিম সাল্লাহ আলহুয়াসাল্লামের নেতৃত্বে দেশের পর দেশ জয় হইতে নবী করিম সাল্লাহ আলহুয়াসাল্লামের নেতৃত্বে অসংখ্য সম্পদ হস্তগত হইছে কিন্তু নবী করিম সাল্লাহ আলহুয়াসাল্লামের ঘরের রূপ পরিবর্তন হয় নাই শিক্ষণীয় ব্যাপার আমাদেরকে নবী করিম সাল্লাহ আলহুয়াসাল্লামের জীবন থেকে জীবন শিখতে হবে নবী করিম সাল্ল আলহু অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু ওনার ঘরের রূপের পরিবর্তন হয় নাই সমকালীন মুসলমানদের উদ্দেশ্যে নবী করিম সাল্ল আলহু ফিরাতের সিরাতের পয়গাম কি নবী করিম সাল্লাহ আলহু আসাল্লামের জীবন এই হিজরত এই চাল চলন এই ধরনের ঘরের মাঝে বসবাস এই ধরনের মসজিদ নির্মাণ এই ধরনের মাদ্রাসা নির্মাণ এটা কি আমাদের জন্য এর মাঝে শিক্ষণীয় কোনো ব্যাপার আছে না নাই আছে সেই শিক্ষা কি নবী করিম সাল্লাহ সিরাতের পয়গাম হল দেখো তোমাদেরকে মাটির পিছনে মেহনত করার জন্য এই পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয় নাই বাড়ি গাড়ি আর ক্ষমতার মসনদকে অর্জন করার জন্য তোমাদের এই দুনিয়ার করেছেন দেখি না দেখো নবী করিম সাল্লাসাল্লাম খোদার প্যার হাবিব খোদার প্যার হাবিব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি তিনি ঘরের পিছনে মেহনত করেন নাই তিনি ক্ষমতার পিছনে মেহনত করেন নাই তিনি সিংহাসনের পিছনে মেহনত করেন নাই নবী করিম সাল্লাহ আলী যদি ঘরের পিছনে মেহনত করতেন আমাদের জন্য শিক্ষা থাকতো যে তোমরাও ঘরের পিছনে মেহনত করো নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যদি আজকে সম্পদের পিছনে মেহনত করতেন আমাদের জন্য সম্পদের পিছনে মেহনত করার দৃষ্টান্ত থাকতো কিন্তু নবী করিম সাল্লু আলহাসাল্লাম সম্পদের পিছনে মেহনত করেন নাই নবী ঘরের পিছনে মেহনত করেন নাই নবী করিম সাল্লু আলহাসাল্লামের মেহনত ছিল আল্লাহর দাওয়াত আল্লাহর পয়গাম মানুষ পর্যন্ত পৌঁছানোর মেহনত ছিল কি মেহনত ছিল সেই নবী করিম সাল্লাহ আলহি দেখেন নবীর আজকে ঘর নাই নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ঘর নাই নবীর সেই ক্ষমতার মসনত আজকে নাই কিন্তু নবীর দাওয়াত এখনো আছে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উনি দাওয়াতের পিছনে মেহনত করছেন তাই তার দাওয়াত এখনো আছে তিনি যদি ঘরের পিছনে মেহনত করতেন তার ঘর এখনো থাকতো তিনি যদি সম্পদের পিছনে মেহনত করতেন তিনি যদি অট্টালিকার পিছনে মেহনত করতেন তার অট্টালিকা এখনো থাকতো হজরতে হাসান হজরত হুসাইন হজরতে ফাতেমা তাদের অট্টালিকা এখনো থাকতো পৃথিবীর হাজার বছর হাজার হাজার বছর দুই হাজার তিন হাজার পাঁচ হাজার বছর আগের বিভিন্ন ধরনের কীর্তি এখনো পৃথিবীতে পাওয়া যায় কিন্তু নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম মাত্র দেড় হাজার বছর পার হইতে কিন্তু নবীর কোনো ঘর নাই নবীর কোন মাসনাদ কোন সিংহাসন আজকে পৃথিবীবাসীর কাছে নাই কিন্তু আছে কি নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের দাওয়াত আছে কিভাবে আছে যেইভাবে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম দাওয়াত দিয়েছেন ঠিক সেইভাবে আছে অবিকৃত অবস্থায় আছে আজ পর্যন্ত নবীর বলা বাক্যের মাঝে কেউ একটা জবরদের পেট পর্যন্ত পরিবর্তন করতে পারে নাই কেন নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম এই দাওয়াতের পিছনে মেহনত করে গেছেন মানুষদের পিছনে মেহনত করে গেছেন আল্লাহর পয়গাম মানুষদের পর্যন্ত পৌঁছানোর জন্য তিনি মেহনত করে গেছেন বিশ্ব মানবতাকে নবী করিম সাল্লাহ আলহি যে মুক্তির পথ দেখা গেছেন সে মুক্তির পথ এখনো আছে নবী করিম সাল্লাহ আলহি বিশ্ব মানবতাকে দেখা গেছেন দেখো ব্যবসা বাণিজ্যের মাঝে মুক্তি নাই দেখো চাষাবাদের মাঝে মুক্তি নাই দেখো পৃথিবীর চলমান গতির মাঝে হারিয়ে যাওয়ার মাঝে কোনো মুক্তি নাই মুসলমানদের মুক্তি হলো আল্লাহকে রাজি খুশি করার মাঝে মুসলমানদের মুক্তি হলো আল্লাহ তালার উপর নির্ভরতার মাঝে এই শিক্ষা নবী করিম সাল্লাহ আলহি আমাদের পর্যন্ত পৌঁছায় গেছেন এই ছিল নবী করিম সাল্লাহ আলহি হিজরতের পয়গাম নবী করিম সাল্লাহ আলহি সিরতের পয়গাম নবী করিম সাল্লাহ আলহি আবির্ভাবের পয়গাম ফাকির রুইল আল্লাহ ফাকির নবী চিল্লাচিল্লির আওয়াজ এক ছিল তোমরা আল্লাহর দিকে দৌড়াও যে তোমরা দৌড়াও তোমরা দৌড়াও তোমরা প্রতিযোগিতা করো আল্লাহ তালা রহমতের জন্য তোমরা প্রতিযোগিতা করো এই ছিল নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দাওয়াত নবী পৃথিবীবাসীকে বুঝা গেছেন তোমাদের সফলতার জন্য এক আলোর দিকে দৌড়াতে হবে বাকি সব অন্ধকার সেই নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সিরাতের শিক্ষা হল যে যে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যেই আলোর দিকে মানুষদেরকে ডাকছেন যেই আলোর পয়গাম মানুষ পর্যন্ত পৌঁছে পৌঁছাইছেন আমাদেরকেও নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের সেই আলো মানুষ পর্যন্ত পৌঁছায় দিতে হবে সেই পায়গাম মানুষ পর্যন্ত পৌঁছায় দিতে হবে দেখুন নবী করিম সাল্লাহ আলহু আসাল্লাম ওনার সাথী সাহাবা একরাম এই পায়গাম মানুষ পর্যন্ত পৌঁছানোর জন্য নির্যাতিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন শেষ পর্যন্ত দেশ পর্যন্ত সারছেন হিজরত করছেন বাইতুল্লার ভূমিকে পর্যন্ত সারছেন এই সমস্ত কিছুর দ্বারা নবী আমাদেরকে এই পয়গাম পৌঁছাইছেন যে তোমরাও এই পয়গাম মানুষ পর্যন্ত পৌঁছাও এবং এই পয়গাম মানুষ পর্যন্ত পৌঁছানোর মাঝেই তোমাদের জিন্দগির সফলতা সেই সাহাবা একরামদের মাঝে এই চেতনা ছিল যে আল্লাহ যদি আমার প্রতি রাজি খুশি হয়ে যায় আমার জিন্দগির সব সমস্যার সমাধান হয়ে যাবে আর আজকে আমাদের বুঝ হল স্বচ্ছলতা যদি এসে যায় সব সমস্যার সমাধান হয়ে যাবে আজকে পুরা পৃথিবীর মানুষের বুঝ একটা পুরা পৃথিবীর মানুষদের বুঝ পরিবর্তন হয়ে গেছে যে সকলের বুঝ হলো এই যে তোমরা স্বচ্ছলতা অর্জন করো তোমাদের জিন্দিগির সমাধান হয়ে যাবে আজকে মুসলমানদের বুঝো এইটা আজকে খ্রিস্টানদের বুঝো এইটা আজকে শিখদের বুঝো এইটা আজকে হিন্দুদের বুঝো এইটা আজকে ইহুদিদের বুঝো এইটা সবার বুঝ এখন এক বুঝ হয়ে গেছে যে তোমরা সচ্ছলতা অর্জন করো সচ্ছলতা অর্জন করার দ্বারা তোমাদের জিন্দগির সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে সবার কথা এক যে সচ্ছলতা অর্জন করো তোমাদের জিন্দগির যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে আর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সিরাতের পয়গাম হলো ভিন্ন যে তোমরা আল্লাহর আনুগত্যের মাঝে প্রবেশ করো তোমাদের জিন্দগির যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে নবী যেটা বুঝাইতে চান যে তোমরা আল্লাহর আনুগত্যে প্রবেশ করো জিন্দগির যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহ তালা হাদিসের মাঝে এরশাদ করেন আল্লাহ নিজে এরশাদ করেন ইন্নি ইদান উচিত রজিত আমার যখন কেউ আনুগত্য করে আমি খুশি হয়ে যাই ওয়াইদা রাজি তু বাড়াই আর আমি যখন খুশি হয়ে যাই আমি বরকত দান করি ওয়ালাই সাথে বরকতি নেহায়া আর আমি যখন বরকত দান করি তার কোনো সীমা থাকে না আল্লাহ বলতেছেন আমার আনুগত্য করে সফল হয়ে যাবে আবার আল্লাহ তালা নিজে বলতেছেন আমার যখন অবাধ্যতা করা হয় আমি নারাজ হয়ে যাই ওইদা গাজিব তো লানতু আর আমি যখন কারো প্রতি নারাজ হয়ে যাই আমি তার উপর অভিশাপ বর্ষণ করি আর আমার অভিশাপ সাত পুরুষ পর্যন্ত বসতে থাকে সাত পুরুষ পর্যন্ত আমার ক্রুধ আমার গজব আমার অভিশাপ পুষতে থাকে সেই দেখেন আল্লাহ তালা রাখতেছেন সফলতা আমার আনুগত্যের মাঝে নবীর পূর্ণ জীবনের শিক্ষা ছিল আল্লাহর আনুগত্যের শিক্ষা দেওয়া আল্লাহর পয়গাম মানুষ পর্যন্ত পৌঁছানো নবীর হিজরতের শিক্ষা আমাদেরকেও এই যে আল্লাহর পয়গাম কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা যদি পৃথিবীর মাঝে শ্রেষ্ঠত্ব চাও শ্রেষ্ঠত্বের পথ একটা নবীর পয়গাম মানুষ পর্যন্ত পৌঁছে দাও আল্লাহ তালা আমাদের সকলকেই নবীর পবিত্র জীবন থেকে শিক্ষা গ্রহণ করে নবীর পবিত্র জীবনকে অন্বেষণ করে নবীর পবিত্র জীবন পৃথিবীর ঘরে ঘরে মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক ও আখিরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলমী